دائرة السوء غضب الله عليهم ولعنهم وأعد لهم جهنم وساءت مصيرا সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রব্বুল আলমিনের জন্য যিনি আমাদেরকে মুসলিম করে সৃষ্টি করেছেন যিনি সারা পৃথিবীর মানুষকে হেদায়েতের পথে আহ্বান জানিয়েছেন যিনি হেদায়েতের একমাত্র গ্রন্থ কোরআনুল করিমকে অবতীর্ণ করেছেন সে আল্লাহরই প্রশংসা যে আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্য উত্তম হালাল রিস্কের ব্যবস্থা করেছেন উত্তম জীবন আল্লাহ তালা আমাদেরকে দান করেছেন সেই আল্লাহরই প্রশংসা আদায় করছি যিনি আমাদেরকে মৃত্যু দান করবেন যিনি আমাদেরকে তেয়ামতের দিন হিসাবের কাঠ গড়ায় দাঁড় করাবেন বিশুদ্ধ ইমান বিশুদ্ধ আমলের ভিত্তিতে যিনি আমাদেরকে পুরস্কৃত করবেন যাজা দান করবেন আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত সালাত সালাম আমাদের প্রিয় নাবি প্রিয় রসুল প্রিয় ইমাম প্রিয় আদর্শ ব্যক্তিত্ব একমাত্র আদর্শ কেন্দ্রীয় ব্যক্তিত্ব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিসাল্লামের প্রতি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 যে আমরা দিন বিধ্বংসকারী বিষয় আদর্শ বিধ্বংসকারী বিষয় ইসলাম বিধ্বংসকারী বিষয় তাওহিদ শূন্য হয়ে যাওয়ার বিষয় ইমান থেকে বের হয়ে যাওয়ার বিষয় কুপুরিমূলক বিষয়গুলোকে আল্লাহ তালা আমাদেরকে জানার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসা স্পেশাল একটা নিয়ামত যে আল্লাহ আমাদেরকে শুধু ইসলামই জানাননি বরং মানুষ ইসলাম থেকে কিভাবে বের হয়ে যাবে সেই বিষয়গুলো কেউ আল্লাহ সুবাহ আমাদের সামনে একেবারে স্পষ্ট করে তুলে ধরেছেন একদম স্পষ্ট করে তুলে ধরেছেন যে কিভাবে ইসলাম থেকে মানুষ বের হয়ে যায় তো আমরা এ পর্যন্ত প্রায় পঞ্চাশটার মতো বিষয় নিয়ে আলোচনা করে এসেছি যে ইসলাম বিধ্বংস হওয়ার মতো বিষয়বস্তু এক হচ্ছে ইসলাম বিনষ্টকারী বিষয় আলিমুলামারা কোরআন করিম থেকে এবং রসমের সুন্না থেকে যে বিষয়গুলোকে চয়ন করে তারা নির্ধারণ করেছেন সেটা হচ্ছে দশটি বিষয় ইসলাম বিধ্বংসকারী ইসলাম বিনষ্টকারী এগুলো হচ্ছে তারই ব্যাখ্যা এগুলো হচ্ছে তারই ব্যাখ্যা একটার একটার শাখা প্রশাখা আরো আটটা দশটা থাকবে তো কোন পদ দিয়ে কোন আমল দিয়ে কোন বিষয়বস্তু দিয়ে একটা মানুষ দিন শূন্য হয়ে যায় ইসলাম শূন্য হয়ে যায় ইসলাম শূন্য হয়ে যাবে ওর নাম মুসলিম থাকবে কিন্তু তার ভিতরে ইসলাম বলতে কিছুই থাকবে না ও মুমিন হিসাবে চিহ্নিত হবে কিন্তু ওর ভিতরে ইমান বলতে কিছুই থাকবে না ও আদর্শবাদী একটা জাতির অন্তর্ভুক্ত হিসাবে নাম লেখাবে কিন্তু ওর ভিতরে আদর্শ বলতে কিছুই থাকবে না কিছুই থাকবে না এমন কিছু কথা যার মাধ্যমে ও ইসলাম থেকে বের হয়ে যাবে এমন কিছু কথা যার মাধ্যমে ও ইমান থেকে বের হয়ে যাবে এমন কিছু কথা যার মাধ্যমে ও দিন থেকে বের হয়ে যাবে আদর্শ থেকে বের হয়ে যাবে ও কল্যাণ থেকে বের হয়ে যাবে ও সফলতা থেকে বের হয়ে যাবে ও চির অকল্যাণের মধ্যে ডুবে যাবে চির অকল্যাণের মধ্যে ডুবে যাবে ও নিরাপত্তাহীনতায় ভুগবে দুনিয়ার জীবনে এবং আফেরাতের জীবনে নিরাপত্তাহীনতায় ভুগবে এমন কিছু কথা এবং কাজ যে বিষয়গুলো নিয়ে আমরা বন্ধু আলোচনা হয়ে আসছিল প্রায় পঞ্চাশটার মতো আলোচনা চলে গিয়েছে যে এই পথ দিয়ে মানুষ এই পথের দিকে চলে যায় এই পথ দিয়ে মানুষ ইমান শূন্য হয়ে যায় নিরাপত্তাহীনতায় ভোগে আজকে সারা পৃথিবীর মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে অশান্তিতে ভুগছে অকল্যাণের দিকে ভুগছে অজস্র সম্পদ আজকে মানুষের কাছে কিন্তু কোন কল্যাণ তার ব্যক্তিতেও নেই তার পরিবারেও নেই ব্যক্তিতেও কল্যাণ নেই পরিবারেও কোনো কল্যাণ নেই কোনো কল্যাণ নেই কল্যাণ শূন্য সম্পদ আছে কিন্তু সম্পদের নিরাপত্তা নেই মানুষের জীবন আছে জীবনের কোনো নিরাপত্তা নেই কোন নিরাপত্তা নেই মানুষের কাছে সুখের সবগুলো আসবাব আছে কিন্তু তার সংসারে তার অন্তরের ভিতরে তার পরিবারে সুখের কোনো লেশ মাত্রা বলতে কিছুই নেই কিছুই নেই কেন এর কারণ কি বাহ্যিক খোলসটুকু বাকি আছে ক্যান্সারের রোগীকে দেখলে যেমন খুব সুস্থ দেখা যায় প্রথম দিকে খুব সুন্দর দেখা যাচ্ছে দেহটাও সুন্দর মোটা তাজা সে অবস্থা হয়েছে আজকে পৃথিবীর মানুষের দেখতে খুব সুন্দর আসবাবপত্র সব আছে কিন্তু কোথাও কোনো কল্যাণ নেই কোথাও কোনো কল্যাণ খুঁজে পাওয়া যাচ্ছে না কেন না স্ত্রীতে কল্যাণ না স্বামীতে কল্যাণ না সন্তানে কল্যাণ না বাড়িতে গাড়িতে কল্যাণ না সম্পত্তিতে কল্যাণ কোনো কিছুতে কল্যাণ পাচ্ছে না মানুষ কল্যাণের দিকে যতই ছুটছে সে তত অকল্যাণের মধ্যে গ্রাস হচ্ছে কেন এর কারণ হচ্ছে সে নাম হিসাবে ইসলামটাকে গ্রহণ করেছে কিন্তু ইসলামের মৌলিক বিষয়গুলো সে জানেনি আর ইসলাম থেকে বের হয়ে যাওয়ার বিষয়বস্তুগুলো তার কাছে স্পষ্ট নয় একদম স্পষ্ট নয় এই অকল্যাণের মধ্যে পড়ে আছে আলেমুলামা এই অকল্যাণের মধ্যে পড়ে আছে রাজনীতিবিদরা এই অকল্যাণের মধ্যে পড়ে আছে সম্পদশালীরা শিক্ষিত মানুষেরা এই অকল্যাণের মধ্যে পড়ে আছেন নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ সাধারণ মানুষ সবাই এই অকল্যাণের মধ্যে পড়ে আছে সবাই এর কারণ হচ্ছে সে যেটাকে ধারণ করেছে সে সেটাও চেনে না আর যেটাকে ধারণ করেছে সেটা নষ্ট হয়ে যাওয়ার পথটাও সে জানে না নষ্ট হয়ে যাওয়ার পথটাও সে জানে না তো যতগুলো বিষয় নিয়ে আলোচনা করছিলাম আজকে আরেকটা বিষয়ের সূচনা সেটা হচ্ছে আল্লাহ কর্তৃক নির্ধারিত তাকদীর আল্লাহ কর্তৃক নির্ধারিত তাকদীর এ সম্পর্কে মন্দ একটা ধারণা পোষণ করা আল্লাহ কর্তৃক নির্ধারিত তাকদীর সম্পর্কে মন্দ ধারণা পোষণ করা অস্বীকার করা নয় অস্বীকার করা নয় মন্দ ধারণা পোষণ করেছে এই মন্দ ধারণাটাই খারাপ ধারণাটাই অস্বীকারের নামান্তর অস্বীকারের পূর্বাভাস এটা আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামীকালকে অমুক এলাকায় বৃষ্টি সহ এটা এটা হতে পারে এই মন্দ ধারণাটা হচ্ছে অস্বীকারের পূর্বাভাস নামান্তর মন্দ একটা ধারণা আল্লাহ সম্পর্কে অথবা আল্লাহ আল্লাহ সুবাহান তিনি যে তাকদীরকে নির্ধারণ করেছেন এই তাকদীর সম্পর্কে আল্লাহ সম্পর্কে মন্দ ধারণা এবং আল্লাহ কর্তৃক নির্ধারিত তাকদীর সম্পর্কে মন্দ ধারণা বাজে ধারণা পোষণ করা এ হচ্ছে ইমান বিধ্বংসকারী একটা বিষয় ইসলাম বিনষ্টকারী বিষয় এটা তাও ঈদ শূন্য হয়ে যাওয়ার বিষয় এটা দিন শূন্য হয়ে যাওয়ার বিষয় এটা দিন শূন্য হয়ে যাবে ওর নাম আবদুল্লাহ আব্দুর রহমান আব্দুল করিম এগুলো থাকবে কিন্তু ও দিন শূন্য থাকবে ইমান শূন্য থাকবে ও আদর্শ শূন্য থাকবে ও নিরাপত্তাহীনতার মধ্যে থাকবে ও সুখ শান্তি থেকে অনেক দূরে চলে যাবে যদি আল্লাহ সম্পর্কে আজে বাজে ধারণা করে এবং তাকদির সম্পর্কে বাজে ধারণা করে তাকদির সম্পর্কে মন্দ ধারণা আল্লাহ সম্পর্কে বাজে ধারণা প্রথমত বিষয় এর অনেকগুলো দিক একটা হচ্ছে আল্লাহ সুহান ও তালার জাত তার সত্তা সম্পর্কে বাজে ধারণা আল্লাহর জাত সম্পর্কে বাজে ধারণা আল্লাহর সত্তা আল্লাহর জাত এবং আল্লাহর সত্তা আল্লাহর জাত এবং সত্তা অর্থ আল্লাহর দেহ নয় আল্লাহর জাত এবং সত্তা অর্থ হচ্ছে আল্লাহর সত্তা জাত মানে হচ্ছে সত্তা আল্লাহর জাত সম্পর্কে বাজে ধারণা বাজে ধারণাটা কি যেটা আল্লাহ বলেননি সেটা আল্লাহর পরিচয়ের সাথে সম্পৃক্ত করে দেওয়া আর যেটা আল্লাহ বলেছেন সেটা সম্পর্কে সন্দিহান হয়ে যাওয়া আল্লাহ তার পরিচয় দিয়ে আল্লাহ তার সত্তা সম্পর্কে মোবাইল সাইলেন্ট হয়ে যাবে আল্লাহ তার সত্তা সম্পর্কে যে পরিচয়টুকু তুলে ধরেছেন এই পরিচয়টা সম্পর্কে সন্দিহান হয়ে যাওয়া সন্দেহের মধ্যে পতিত হওয়া আর যে পরিচয় তিনি দেননি সেই পরিচয়টা আল্লাহর সাথে সম্পৃক্ত করে দেওয়া এটা হচ্ছে আল্লাহ সম্পর্কে বাজে ধারণা এর আগে আলোচনা গিয়েছিল যে আল্লাহ সুন্দর সুন্দর নাম রয়েছে এই নামগুলো দিয়ে তোমরা আল্লাহকে ডাকো ভিন্ন কোন নামকে তোমরা সম্পৃক্ত করতে যেও না আল্লাহকে খোদা বলো না আল্লাহকে ঈশ্বর বলো না আল্লাহকে গড বলো না আল্লাহকে খোদা বলো না আল্লাহকে অন্য কোন নামে ডাকতে যেও না এটা হচ্ছে বাজে ধারণার ফসল বাজে একটা ধারণা করেছে তার ফসল হিসেবে আমলটা করে যাচ্ছে তো আল্লাহ সম্পর্কে বাজে ধারণা হচ্ছে আল্লাহর জাত সম্পর্কে প্রথমত বাজে ধারণা আল্লাহর জাতটা কি আল্লাহ সত্তা আল্লাহ সত্তা সম্পর্কে বাজে ধারণার রাস্তা হচ্ছে দুইটা একটা হচ্ছে যে আল্লাহ যা বলেছেন সেই সম্পর্কে সন্দিহান হয়ে পড়া আল্লাহ তার জাত সম্পর্কে যা বলেছেন সেই সম্পর্কে সন্দিহান হয়ে পড়া সন্দেহের মধ্যে পতিত হয়ে যাওয়া আরে কোরআন হাত বলছে না হাত আবার হয় কেমন আল্লাহর আবার হাত থাকতে পারে নাকি আচ্ছা হাত থাকলে ওইটা কি ওটা হচ্ছে পাওয়ার ইলেকট্রিসিটি ওটা কি ওটা হচ্ছে কুদরত সন্ধিহান আচ্ছা না কুদরত না হাতও না পাওয়ারও না এটা তাহলে কি বলছে আচ্ছা, এটা এখন না এটা পরে হবে আল্লাহ সুবাহ ও তালা তার দাঁত সম্পর্কে যতগুলো কথা বলেছেন ওর আনে হোক অথবা শহীদ সুন্নাতে হোক যতগুলো কথা বলেছেন আল্লাহ সুবাহ তার জাত সম্পর্কে তার সত্তা সম্পর্কে এই সম্পর্কে সন্দেহের মধ্যে পতিত হয়ে যাওয়া আর এর বিপরীত মুখে এর বিপরীত বিশ্বাস করাটা হচ্ছে একেবারে তো আল্লাহর জাত সম্পর্কে সন্দিহান হয়ে পড়া এটা রাস্তা হচ্ছে দুইটা একটা হচ্ছে আল্লাহ যা বলেছেন তার পরিচয়ের ক্ষেত্রে এইটাকে সে মেনে নিতে তার মনের ভিতরে সন্দেহ চলছে সংশয় চলছে না এটা কেমন হলো আল্লাহর চেহারা এটা কেমন হলো আল্লাহর আবার চোখ আছে হয় নাকি আল্লাহর আবার পা আছে এটা হয় নাকি আল্লাহর আবার আঙ্গুল আছে এটা হয় নাকি আল্লাহর হাতের তালু আছে এটা হয় নাকি আল্লাহ হাতের অঞ্জলি আছে এটা হয় নাকি সন্দিহান হয়ে পড়ছে এই সন্দিহান হয়েছে এরপরে অস্বীকার করছে দ্বিতীয়ত আল্লাহ তালা তার যে পরিচয়গুলো বলেননি এমন কিছু পরিচয় আল্লাহর সাথে সম্পৃক্ত করে দেওয়া কুদরাত আল্লাহ বলেননি যে আল্লাহ হাতে আল্লাহর কুদরাত আল্লাহর পাওয়ার নিরাকার এটা ওইটা সেটা এগুলো আল্লাহ বলেননি এটাকে এর সাথে সম্পৃক্ত করে দেওয়া এটা হচ্ছে আল্লাহর জাত সম্পর্কে বাজে ধারণা আল্লাহর সিপাত সম্পর্কে বাজে ধারণা আল্লাহর সিপাত সম্পর্কে আল্লাহ সুবাহ ও তালা যতগুলো কথা বলেছেন ঠিক যেভাবে বলেছেন হুবহু সেইভাবে বিশ্বাস করা যখনই এর বিপরীতমুখী চিন্তা চেতনা চলে যাবে সন্দেহ আসবে বা বিশ্বাস চলে আসবে তখন আল্লাহর সিপাত সম্পর্কে বাজে ধারণার সূচনা হবে আল্লাহর জাত এবং সিপাতের ক্ষেত্রে এটা এই সিফাতের মধ্যে একটা সিফাত হচ্ছে আল্লাহ হচ্ছেন আলিম সর্ব বিষয়ে তিনি সবচাইতে বেশি জ্ঞান রাখেন সর্ব বিষয়ে তিনি সবচাইতে বেশি জ্ঞান রাখেন এবং তার এই যে জ্ঞানটা রাখা এই জ্ঞানটা হচ্ছে একেবারে পরিশুদ্ধ একদম পরিশুদ্ধ দোষ ত্রুটি থেকে একেবারেই মুক্ত সন্দেহ সংশয় থেকে একেবারেই মুক্ত তার এই জ্ঞানটা এ সম্পর্কে বলছে না আল্লাহ হয়তো ভাই বিষয়ে জানেন না আল্লাহর কাছে হয়তো ভাই বিষয়ে খবর নেই আল্লাহ সুহান ও তাহলে হাকিম প্রজ্ঞা সম্পন্ন একেবারে প্রজ্ঞা সম্পন্ন সর্ববিষয়ে একেবারে সকল দিকের হাইকমাত বিজ্ঞানপূর্ণ প্রজ্ঞাপূর্ণ জ্ঞান তার আছে কিছু কিছু ক্ষেত্রে মনে করছে যে না এই বিষয়টা যেমন কেমন হয়ে গেল আল্লাহ কেন এমনটা করলেন আল্লাহ কেন এমনটা করলেন এটা তো আসলে কেমন যেন হয়ে গেল কেমন যেন দেখা যাচ্ছে তাকদীরকে নিয়ে চিন্তিত হয়ে পড়ছে যে এটা কেমন যেন হয়ে গেল বিষয়টা যেন কেমন এটা তো আসলে আমার কাছে ঠিক মনে হচ্ছে না মুসলিমরা আজকে মার খাচ্ছে পিঠ থেকে যাচ্ছে রক্তে রঞ্জিত হচ্ছে এটা যেন কেমন এটা যেন কেমন লাগতেছে আল্লাহ কেমন যেন মুসলমানদেরকে খালি মারই দিয়ে যাচ্ছেন খালি মারই দিয়ে যাচ্ছেন মুসলিমরা নির্যাতিত খালি হয়েই যাচ্ছে নিগৃহীত খালি হয়েই যাচ্ছে এটা যেন কেমন দেখাচ্ছে বিষয়টা কেমন দেখাচ্ছে না আসলে ইসলামের কারণে তারা মার খাচ্ছে মার খেতে খেতে খেতে খেতে তারা অস্তিত্ব শূন্য হয়ে পড়ছে বিষয়টা যেন কেমন দেখাচ্ছে না আল্লাহ তাহলে করছেনটা কি আল্লাহ কেন বিজয় দিচ্ছেন না আল্লাহর হেকমাত সম্পর্কে বাজে ধারণা এটা আল্লাহর বান্দা যে মুসলিমরা মার খাচ্ছে ওরা ইসলামের মধ্যে আছে কিনা একটু মানে চিন্তা করে দেখেন যারা মার খাচ্ছে নিগৃহীত হচ্ছে নির্যাতিত হচ্ছে রক্তে রঞ্জিত হচ্ছে ওরা ইসলামের ভিতরে আছে কিনা সেই বিষয়টা আগে দেখেন তারপরে না দেখবেন যে কেন রক্ত ঝরছে কেন এই হচ্ছে সেই হচ্ছে আগে দেখেন ওরা ইসলামের ভিতরে আছে কিনা ওদের চেহারাগুলো ইসলামের কিনা ওদের দৈনন্দিন আমলগুলো ইসলামের কিনা দৈনন্দিন আমলগুলো ইসলামের কিনা এটা একটা বুঝে দেখেন তারপরে না চিন্তা করবেন কি বিষয়বস্তু এর পরেও মার খেয়ে যেতে পারে যদি প্রকৃত মুসলিম হয় কেন ওর ভিতরে আল্লাহ হিকমাত রয়েছে আল্লাহর প্রজ্ঞা এর ভিতরে রয়েছে তো আল্লাহ সুবহান যতগুলো সিফাত রয়েছে এই সিফাতগুলো সম্পর্কে সন্দিহান হয়ে পড়া সন্দেহের মধ্যে পতিত হয়ে যাওয়া সন্দেহের মধ্যে পতিত হয়ে যাওয়া একটা লোক বুবা কিন্তু খুব সুন্দর দেখে বলছে আহা এত সুন্দর মানুষটা কিন্তু বোবা ওর জীবনটাই অপূর্ণ ওকে কে বোবা বানালেন আল্লাহ সুবহান ওয়া কারণ ওর জীবনটা অপূর্ণ না পূর্ণ আপনি কি করে বুঝলেন আল্লাহ সুবাহ তালা আছে ওকে বোবা বানানোর পিছনে আল্লাহর হেকমত সম্পর্কে মন্দ ধারণা এটা সত্যিকার একটা ছেলে পুরো শরীর টরীর সব ভালো কিন্তু প্যারালাইজ কেন যে আল্লাহ এমন করলো সুন্দর পোলাটা পোলাটার জীবনটা কেমন যেন এটা ওইটা সেটা আজে বাজে মন্তব্য এটা হচ্ছে আল্লাহর একমাত সম্পর্কে মন্দ ধারণা মন্দ ধারণা আল্লাহর একমাত সম্পর্কে খুব সুন্দর একটা ছেলে খুবই সুন্দর সুঠাম দেহের একটা ছেলে কিন্তু সে পাগল বদ্ধ পাগল হয়ে রাস্তায় ঘুরছে তখন উচ্চারণ করে ফেলছে এই ধরনের বক্তব্য এটা হচ্ছে আল্লাহ সম্পর্কে মন্দ ধারণা ওকে পাগল বানাবার পিছনে আল্লাহর হিকমাত আছে ও বোবা হওয়ার পিছনে আল্লাহর হিকমাত আছে ও পঙ্গু হওয়ার পিছনে আল্লাহর হিকমাত নিহিত রয়েছে আল্লাহ ভালো জানেন কেন ওর এই পরিণতি হয়েছে অনেকে আবার বলছে বাপ মায়ের পাপের ফসল বাপ ঘুষ খায় এই জন্য পোলাটা আতুর রয়েছে তাই না বাপ ঘুষ খায় এই জন্য পোলাটা আতুর রয়েছে আরে আল্লাহ আল্লাহর বান্দা ওর বাপ ঘুষ খেয়েছে ও কি দোষ করেছে ওটা বাপের পাপ বাপের পাপের ফসল তার সন্তানটা আতুর রয়েছে কে বলল আপনাকে আল্লাহর হেকমাত সম্পর্কে মন্দ ধারণা একজনের পাপের ফসল আর একজন বহন করবে না মায়ের পাপ সন্তান বহন করবে না সন্তানের পাপ বাবা বহন করবে না স্ত্রীর পাপ স্বামী বহন করবে না প্রত্যেকে নিজের নিজের পাপ নিয়ে আল্লাহর দরবারে উঠবে সেদিন কি অবস্থা হবে কি অবস্থাটা হবে সেদিন যেদিন মানুষ পাপের বোঝা নিয়ে উঠবে এক একটা পাপের চিহ্ন এক এক রকম হবে আল্লাহ সুবহান বলছেন তাআলা বলেন ইয়ারাফুল মুজরিমুন বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম কেয়ামতের দিন আল্লাহ সুবহান বলছেন যে চেনা যাবে মানুষকে মুজরিমুন মাহুম তাদের এই চেহারা দেখে কপাল দেখেই চেনা যাবে কে অপরাধী খালি তাকালেই বুঝবেন যে ওইটা হচ্ছে কাফের ওইটা হচ্ছে ফাজের ওটা ফাতে দেখলেই বোঝা যাবে সেদিন আহা লাঞ্ছনা অপদস্থ হয়ে যাওয়া আল্লাহ বলছেন ফাইও খাদুবিন নামাসি ওলা সেদিন এই চুলের মুঠি কপাল ধরে আর পাকে উল্টো করে সেদিন চালানো হবে উল্টো মুখ করে চুলের মুঠি ধরে পা উল্টো করে উপর দিকে উঠে সেদিন চালানো হবে আজকে যারা অন্যায় অত্যাচারের সাথে জড়িত সেদিন কি অবস্থা হবে দুনিয়ার জীবন শেষ এই মুহূর্তে আমরা সবাই মারা যেতে পারি সবাই মারা যেতে পারি কি আছে আমাদের ঝোলার ভিতরে আমাদের ব্যাগের ভিতরে আছেটা কি যেটা নিয়ে আমরা যাচ্ছি কবরের দিকে কবরে যেতে হবে এটা একেবারে শতভাগ নিশ্চিত শতভাগ নিশ্চিত কবরে যাবে এটা মুসলিমের বিশ্বাস চিতায় যাবে এটা হিন্দুর বিশ্বাস অন্যান্য ধর্ম ধর্ম বিশ্বাসীদের বিশ্বাস হচ্ছে শেষ কীর্তির দিকে তারা যাবে যেতেই হবে তাদেরকে যত বড় ক্ষমতাশালী হোক যাচ্ছে যাচ্ছে কি হয়েছে যাচ্ছে যেতেই হবে তাদেরকে যেতেই হবে কোনো কারণ কোনো বাধা তাদেরকে বাধা দিয়ে রাখতে পারবে না যাবেই তারা সেদিন যারা উল্টো মুখ হয়ে চলবে মাথাকে নিচের দিকে দিয়ে পাকে উপর দিকে দিয়ে চেহারার উপরে হেঁচে হেঁচে হাঁটতে হবে বাধ্যতামূলক সেদিন কি পরিণতি হবে এই সন্তানকে দেখছে বলছে বাপের পাপের ফসল ও এটা করছে এই জন্য আল্লাহ ওর পোলারে এই বানায় দিছে আল্লাহর হেকমাত সম্পর্কে বাজে ধারণা খবরদার সাবধান খবরদার সাবধান এই মাসুম বাচ্চা ও কোনো পাপ করেনি ও কোন পাপ করেনি বাবার পাপ বাপ সন্তানের পাপ সন্তানের ও যে অবস্থায় এসেছে এর পিছনে কি রয়েছে আল্লাহ একমাত রয়েছে প্রজ্ঞা রয়েছে আল্লাহ ভালো জানেন এর পিছনে কি কল্যাণ আছে আর এর পিছনে কি অকল্যাণ আছে এটা আল্লাহ সুহান ও তালাই ভালো জানেন আল্লাহ সুহান ও তালার এই সিপাত সম্পর্কে মন্দ ধারণা সিফাতগুলোর মধ্যে হতে একটা সিপাত হচ্ছে আল্লাহ হিকমাত আল্লাহর হেকমা এই হেকমাত সম্পর্কে মন্দ ধারণা এটাকে নিয়ে আজে বাজে মন্তব্য পোষণ করা আজে বাজে মন্তব্য পোষণ করা সুহান আল্লাহ বিষয়বস্তু হচ্ছে আল্লাহ সুহান ও তারা বলছেন বিল্লাহ তারা আল্লাহ সম্পর্কে ধারণা পোষণ করে লন্নাল জাহিলিয়া জাহেলি আমলের মতো মানে মুসলিম হওয়ার পরে ওরা কাপেরদের মতো ধারণা পোষণ করে মুসলিম হওয়ার পরে ওরা মুসিদদের মতো ধারণা পোষণ করে মুসলিম নামে মুসলিম কিন্তু তার ধারণা চিন্তা চেতনা আদর্শ বিশ্বাস কার্যক্রম সব কিছু হচ্ছে কাফেরদের মতো ও মুসলিম থাকে কি করে থাকে কি করে গত পরশুদিন চিতলমারির একজন সাবেক চেয়ারম্যান উনি আসলেন দেখা করতে পরশুদিন চিতলমারির সাবেক চেয়ারম্যান এখন হচ্ছে তার জামাই চেয়ারম্যান উপজেলার আল্লাহ আকবার আব্দুর রহমান ভাই ছিল আমার সাথে এ লোকটা কান্নাকাটি করতেছে হজে আমার আলোচনা শুনছে ওইখান থেকে ওইখানে পরিচয় ওখান থেকে একবারে এখানে এসছে ওসে আমার জীবনটা কি ছিল আমি একজন মুসলিম কিন্তু আমার পুরোটা জীবন ছিল হিন্দু আমি যে কদিন চেয়ারম্যান ছিলাম পুরোটা জীবন ছিল হিন্দু হিন্দুদের পূজা মণ্ডপে টাকা দিতাম ওদের উদ্বোধনী অনুষ্ঠানে যেতাম ওদের পূজার সার্বিক কার্যক্রমের ব্যাপারে আমি সহায়তা করতাম আমি মুসলিম থাকলাম কি করে কিন্তু এই অবস্থাতে আমাকে কোনো হুজুর বলে নেই যে আপনি তো অমুসলিমের মতো কাজ করতেছেন আবার ওনার এলাকার চেয়ার ইয়া চরমনায় সভাপতিও সে এক হচ্ছে চেয়ারম্যান আর দিক দিয়ে চরমনায় সভাপতি আমাকে কোনোদিন বলেনি যে আপনি এই হিন্দুয়ানি কাজ কেন করছেন অমুসলিমের মতো কাজ কেন করছেন আমার এলাকার কত অপরাধের চাকুর সাক্ষী আমি আমি নিজে কত অপরাধ করে ফেলেছি কত কিছুর কাজ আমি করিয়ে ফেলেছি আল্লাহ আকবর আল্লাহ সুহান তাল্লাহ বুঝ দিয়েছেন তবা করেছেন আমি বলছি আল্লাহ আমাকে মাফ করবে আমি যা করে এসেছি আমার এগুলো তো মাফ পাওয়ার মতো বিষয় না আমি তো মুসলিম ছিলাম না কিন্তু হুজুররা আমাকে মুসলিমদের নেতা বানায় রাখছিল আজকের ওয়াজ মাহফিলের প্রধান অতিথি ধর্ম নিরপেক্ষ মতবাদে বিশ্বাসী আমাদের প্রধান অতিথি তাও হিদের কথা চলে ধর্ম নিরপেক্ষতা ব্যক্তি হচ্ছে প্রধান অতিথি মানে প্রধান অতিথির আন্ডারে চলছে তাওহিদের কথা মাশাল্লাহ মাশাল্লাহ ওই লোকই আবার পূজা মণ্ডপের উদ্বোধনকারী ওই লোকই আবার পূজা মণ্ডপের জমি দানকারী সে আবার আমার মাহবিল প্রধান অতিথি মাশাল্লাহ কত ভালো না উত্তম কাজ মাশাল্লাহ ইসলাম এটা ইসলামের দাওয়াত এভাবেই চলবে কিছু করার নেই শেষ জামানা তো শেষ জামানা ইসলামের দাওয়াত এভাবেই চলবে কিছু করার নেই হিন্দু থেকে চাঁদা এনে হুজুরকে দিতে হবে কিছু করার নেই শেষ জামানা ওয়াজ মাহফিলে চাঁদা হিন্দু থেকে আনতে হবে আরাম পয়সা আনতে হবে এনে দিতে হবে কি করার আছে আমি মানুষকে ইসলাম পৌঁছাতে চাই মাসা আল্লাহ তুমি করছোটা কি আল্লাহ সম্পর্কে তোমার বাজে ধারণা শেষ জামানা বলে তুমি ইসলামকে তেরোটা বাজাচ্ছ বিল্লাহ গায়ের আল হক এটা হচ্ছে আল্লাহ সম্পর্কে মন্দ ধারণা আল্লাহ সম্পর্কে মন্দ ধারণা আবার সেখানে স্টেজে উঠে বসে থাকে কামাল ভাইরা মাসা আল্লাহ কত ভালো বিষয়বস্তু দখল করে মিরপুর মিরপুর দখল দিতে আছে গোড়ার টিম মিরপুর দখল করে বাজে লোকজন সব আল্লাহ বলছেন ওরা আল্লাহ সম্পর্কে মন্দ ধারণা পোষণ করে কাফেরদের মতো ধারণা অমুসলিমদের মতো ধারণা মুসিদদের মতো ধারণা পোষণ করে ওরা সবাই জাহিরি যুগের মতবাদের মতো ওরা ধারণায় পোষণ করে আল্লাহ আকবর এবং কি বলে তারা বলে হাল্লানা মিনালাম রিবিন শাহিন আমাদের কি ইসলামের জন্য কিছু করার নেই আমরা কি কিছু করতে পারবো না শেষ জামানার লোক আমরাও তো একটুখানি কিছু করতে চাই দিন প্রতিষ্ঠার পিছনে আমরাও আমাদের কিছু সাহায্য সহযোগিতা আমাদের কিছু মন্তব্য এটা ওইটা সেটা সবকিছু আমরাও দিতে চাই অসুবিধাটা কি আমাদের কি কিছু করার নেই আমরা কি কিছুই করতে পারবো না আমাদের তো কিছু করা উচিত ইসলামের জন্য দিনের জন্য আল্লাহর ভান্ডারে কমতি পড়ে গিয়েছে তোমার কিছু করা উচিত তুমি নিজের জন্য করতে পারো না ইসলামের জন্য করবা নিজেরটা চিন্তা করো না নিজেরটা চিন্তা করো না রাত্রে মাহফিল সময় ফজরের সময় সলাপ করতে পারো না সাড়ে আটটার সময় ঘুম থেকে সলাপ পড়ো নিজেরটা চিন্তা করে দেখো না যে তুমি কি করছো ইসলামের জন্য অনেক কিছু করলা সারা দেশের মানুষকে ইসলাম চিনা বলাইলা ফজরের নামাজের খবর নাই তুমি নিজের জন্য কিছু করো একুলুন তারা বলে তারা বক্তব্য করে হাল্লানা আমিন আলাম নিমিন শাহী আমাদের কি কিছু করার নেই এই বিষয়ে ইসলামের বিষয়ে দিনের বিষয়ে আল্লাহ বলছেন নবী বলে দাও কলিন্নালাম রাকুল্লাহুলিল্লাহ সবকিছু করার একচ্ছত্র মালিকানা কার আল্লাহ যদি করতে হয় আল্লাহ যা করতে বলেছেন তাই করো যদি করতে হয় আল্লাহ যা করতে বলেছেন শুধু তাই করো ওই জন্যই আল্লাহ তোমাকে খেলাফত দিয়েছেন পৃথিবীতে খালিফা ওই জন্যই বানিয়েছেন আল্লাহ যেভাবে বলেছেন সেইভাবে বাস্তবায়ন করো নাবি যেভাবে বলেছেন সাল্লাহ আলাইসাল্লাম সেইভাবে করো এর বাইরে করতে যাও না তাহলে তোমার খেলাফত শেষ তাহলে তোমার কর্তৃত্ব শেষ তোমার নেতৃত্ব শেষ তোমার সবকিছু শেষ খোলস থাকবে অনেক মাশা আল্লাহ দিন দিন কত ভাই বাড়তেছে আমাদের মাশা আল্লাহ অনেক দেখবেন কিন্তু পাওয়ার শূন্য পাওয়ারলেস ভিতরে কিছুই নাই জ্ঞান নাই নিজেও জানে না ইসলাম কি জিনিস নিজেও জানে না ইসলাম ধ্বংস হয় কি দিয়ে নিজে জানে না অমুসলিম হয়ে যাবে কি দিয়ে কোন আদর্শ দিয়ে আল্লাহ আকবার আল্লাহ সুহান এই একটা জাতির কথা উল্লেখ করলেন যারা আল্লাহ সম্পর্কে মন্দ ধারণা পোষণ করে মন্দ ধারণা পোষণ করে কি ধারণা পোষণ করেছিল ধারণাটা ছিল অহুর যুদ্ধের ক্ষেত্রে মুসলিমদের মুসলিমরা পরাজিত হলেন মুসলিমরা পরাজিত হলেন এটা হচ্ছে গত আলোচনার সাথে সম্পৃক্ত গত আলোচনার বিষয়বস্তু ছিল যদি দিয়ে আর এখানে হচ্ছে আমাদের কি কিছু করার নেই আমাদের কথা যদি শোনা হতো তাহলে আজকে এই পরাজয়ের গ্লানি বরণ করতে হতো না পরাজয়ের গ্লানি আজকে বরণ করতে হতো না মুসলিমরা প্রথমত তারা পরাজিত হলেন এই পরাজিত হওয়ার পিছনে আল্লাহ সুবাহ তালার একটা হেকমাত ছিল একটা হেকমাত আল্লাহ সুবাহ তালার ছিল একটা হেকমাত ছিল মুসলিমরা পরাজিত হলেন ঠিক আছে অনেক মুসলিম শাহাদত বরণ করলেন সঙ্গে চাচা তার কলিজা বের করে চিবিয়ে খেলো ওখানে বসে বসে চিবালো কলিজা বের করে রসুল তাই দেখলেন সেই দৃশ্য আল্লাহ মক্কা বিজয়ের পরে রসুলের চাচার যিনি এই কলিজা চিবিয়েছিলেন তিনি ইসলাম কবুল করলেন ইসলাম কবুল করার পর রসুলের সামনে আসলেন আসার পর বলছেন তুমি কি সেই ব্যক্তি নাও যিনি আমার চাচার কলিজা চিবিয়ে এইভাবে ই করছে বলছিলেন হ্যাঁ বলছে তুমি একটু আমার থেকে তুমি একটু তোমার চেহারাটাকে দূরে রাখো আমার সেই দৃশ্য এখন আমার চোখে ভাসে কিন্তু তারপরেও একটা হেকমাত ছিল আল্লাহ সুবাহ পক্ষ থেকে হেকমাত ছিল এটা যে মুসলিমরা এখানে পরাজয় বরণ করবে মুসলিমরা এখানে রক্তাক্ত হবে স্বয়ং নবীর শৈলে এখানে আঘাত হবে নবীর দাঁত ভাঙবে এখানে হ্যাঁ, অনেক সাহাবি এখানে শাহাদত বরণ করবেন এই যখন ঘটনা ঘটে গেছে তখন এক শ্রেণীর মানুষ দাঁড়িয়ে বলছে আমাদের কি কিছুই করার নেই আমরা কি কিছুই করতে পারবো না আমাদের কি কিছুই করার ছিল না আমরা কিছুই করতে পারতাম না ওরাই এরপরে বলছে যদি আমাদের কথা শুনতে তাহলে আজকে এই পরিণতি না এই পরিণতি আজকে তোমাদের হতো না যদি আমাদের কথা শুনতে আমাদের কি কিচ্ছু করার নেই কোনো মতবাদ মতবাদ দেওয়ার মতো কোনো অধিকার আমাদের নেই কোনো মতামত আমরা দেখতে দিতে পারবো না হ্যাঙ্কাল্লা আমরা বলতে পারবো না আমাদের খেয়াল হচ্ছে এটা আমাদের খেয়াল আমার খেয়াল আমাদের এগুলো কি চলবে না এখানে আমাদের কোনো বিষয়বস্তু এখানে চলবে না আমরা নতুন করে কোনো পদ্ধতি তৈরি করতে পারবো না দিন প্রচারের আল্লাহ আকবর আল্লাহ বলেছেন নাবি বলে দাও সব কিছু হচ্ছে কার হাতে আল্লাহ সুবাহানুতার হাতে সিদ্ধান্ত নেওয়ার বিষয়বস্তু কি হবে কিভাবে হবে কখন হবে কোথায় হবে বিষয়বস্তু হচ্ছে কার আল্লাহ সুবাহানুতারা তুমি নতুন করে কিছু নিতে পারবে নিতে হলে ওখান থেকে নাও ওদের এটা একটা ধারণা চলে এসেছিল যে তাকদীর সম্পর্কে তাদের এই বাজে ধারণা তাদেরকে অস্বীকারের পর্যায়ে নিয়ে চলে গিয়েছে অস্বীকারটা কি যদি আমাদের পরামর্শ নেওয়া হতো তাহলে আজকে এভাবে মুসলিমরা নিহত হতো না এভাবে পরিচয় বরণ পরাজয় বরণ করতে হতো না এ তাকদিরকে অস্বীকার অথচ আল্লাহ সুবাহ বলছেন এটা হচ্ছে পূর্বে থেকেই লেখা ছিল তাদের তাকদিরে যে এখানে এতজন সাহাবি শাহাদ বরণ করবে এখানে রসুলের দাঁত ভেঙে যাবে এখানে রসুল রক্তাক্ত হবে এটা পূর্ব থেকেই লেখা ছিল মানুষকে যখন সৃষ্টি করেছেন তখন থেকে আল্লাহ সুবাহ লিখে রেখেছেন যে সর্বশেষ নাবি আসবেন নাবির সাথে সাহাবিরা এইভাবে করে রক্তাক্ত হবেন এরা তাদের কথা দিয়ে বলছে আমাদের কথা শোনা হলে এই কাজটা হতো না আমরা কি তাহলে কোন পরামর্শ দিতে পারবো না দেখেন না দিন কায়েমের নতুন পদ্ধতিগুলো দিতে গিয়ে তারা তাদের গঠনতন্ত্র থেকে ইসলামের যত কিছু ছিল সবগুলোকে বের করে দিয়েছে লাল কালি দিয়ে কেটে দিয়েছে কেন নতুন আরেকটা পদ্ধতি আমাদের কি কিছুই করার নেই আমাদের দলের নিবন্ধন বাদ হয়ে যাচ্ছে এই হচ্ছে সেই হচ্ছে অতএব লাল কালি দিয়ে কেটে দিচ্ছে আমরা আমাদের আকিদা থেকে এগুলোকে বাদ দিয়ে দিচ্ছি কোন পথে গেল কোন পথে গেল এজান্নাল জাহিলিয়া জাহিলি মতবাদের দিকে তারা ফিরে চলে গিয়েছে ইসলাম শূন্য হয়ে পড়ছে যদিও মৌখিকভাবে ইসলামের নাম নিয়ে বেড়াচ্ছে নাম নিয়ে বেড়াচ্ছে তো তারা বলছিল যে যদি আমাদের কথাকে রাখা হতো তাহলে আজকে এই পরাজয় বরণ করতে হতো না এই একটা মন্দ ধারণা এই মন্দ ধারণা দিয়ে সে তাকদিরকে কি করছে অস্বীকার করছে অস্বীকার করছে তাকদীরকে সে অস্বীকার করে ফেলছে এর দ্বিতীয় বিষয় হচ্ছে আল্লাহর হেকমতকে সে অস্বীকার করছে প্রথমত তাকদীরকে অস্বীকার করছে দ্বিতীয়ত আল্লাহর হেকমতকে আল্লাহর হেকমতকে আমি আপনি যেটা করি সেটা হচ্ছে আমার আপনার হিকমাত তাই না কত কিছু করে বেড়াচ্ছি হিকমা হিকমা গতকালকে লালবাগে একটা ওয়াজ মাহফিল হয়েছে কিছু কোরআন সুন্না মানে এই ধরনের ব্যক্তিরা দাড়ি নাই কিছু না দাড়ি শেভ করে চলতেছে তার মাধ্যমে আলেম সব ওয়াজ নসিহত করে আসতেছে ওইখানেও একজন ব্যক্তি ওখানেও একজন ব্যক্তি ধর্মনিরপেক্ষতার উনিও প্রধান অতিথি আলেম ওলামার কাছে আমার কাছে ফোন আসলো ভাই আপনার আসতে হবে হ্যাঁ, ভাই আমি তো এগুলোতে যাই না আচ্ছা, আমরা তো করতেছি করেন কেন করছেন সেটা হিকমা ভাই কি করব এই সময় তো এর বাইরে কিছুই নেই ভাই আপনি দাড়ি রাখছেন না কেন বলছে দাড়ি রাখছি না ভাই হিকমা দাড়িও রাখে না এটাও হিকমা দাড়ি শেভ করে ওটাও হিকমা ও হাবিজাবিতে বিশ্বাস করে সেটাও হিকমা এগুলো সব হিকমা সবই হচ্ছে হিকমা না হিকমা নাজিল করার মালিক কে আল্লাহ প্রত্যেকটা কাজের পিছনে প্রত্যেকটা কাজের পিছনে একটা হিকমাত আছে এই হিকমাতটা কে জানেন আল্লাহ তারা জানেন পুরুষরা দাঁড়িয়ে রাখবে এটাই হচ্ছে হিকমা এটাই হচ্ছে হিকমা আল্লাহ নির্ধারিত করে দিয়েছেন দিন দিনের গতিতে চলবে ইসলাম ইসলামের গতিতে চলবে প্রত্যেকটা বিষয়বস্তু তার নিজস্ব গতিতে চলবে আল্লাহ তাকে যেটা দিয়েছেন এটাই হচ্ছে আল্লাহ ভুল বোঝা যাবে না আপনি একটা তৈরি করে নিয়েছেন মতবাদ আর বলবেন সেটা হিকমা হিকমা দিন প্রতিষ্ঠার পদ্ধতি জি না আল্লাহ কর্তৃক হিকমাতকে সে এরা অস্বীকার করে ফেলল তাদের একটা বাজে ধারণা দিয়ে আর তৃতীয়ত তারা তাদের এই কথা দিয়ে বুঝাতে চেষ্টা করল তাদের এই কথা দিয়ে বুঝাতে চেষ্টা করলো যে আমাদের কি কিছু করার নেই এই কথা দিয়ে তারা বুঝাতে চেষ্টা করল যে আল্লাহ তালা তার দিনকে তার নাবিকে মুমিনদেরকে এদেরকে আল্লাহ তালা লাঞ্ছিত করেছেন পরাজিত করেছেন যারা পরাজয় বরণ করে তারা লাঞ্ছনা বরণ করে না পরাজিত গোষ্ঠী লাঞ্ছিত না যারা পরাজিত হয় তারা লাঞ্ছিত না ব্রিটিশ আমাদের থেকে পরাজিত হয়ে চলে গেছে লাঞ্ছিত অবস্থায় না আল্লাহ তার দিনকে তার রসুলকে এবং মুমিনদেরকে আল্লাহ তালা পরাজিত করেছেন মানে লাঞ্ছিত করেছেন এবং তাদেরকে আল্লাহ তালা সাহায্য সহযোগিতা করছেন না এবং তাদেরকে আল্লাহ তাদেরকে আল্লাহ তালা সাহায্য সহযোগিতা করবেন না এই ছোট্ট একটা কথা আমাদের কি কিছু করার নেই এই ছোট্ট একটা কথা থেকে এই তিনটা আকিদা বের হয়ে আসে তিনটা আকিদা বের হয়ে আসে এই ছোট্ট একটা কথা থেকে যে আমাদের কি কিছু করার নেই আমাদেরটা যদি শোনা হতো তাহলে তো এমন অবস্থা হতো না এই কথা থেকে তিনটা বিষয় চলে আসে একটা হচ্ছে তাকদিরকে অস্বীকার করা তাকদিরকে অস্বীকার করে ফেলা দুই নম্বর হচ্ছে আল্লাহ সুবাহ ও তালার হেকমতকে অস্বীকার করে ফেলা আর তিন নম্বর হচ্ছে আল্লাহ তার দিনকে তার নাবিকে এবং মুমিনদেরকে যে বিজয় দিবেন না এটা তো বিজয় আসলো না পরাজিত হলো তার মানে লাঞ্ছিত হলো এভাবে করেই মার খেয়ে যাবে আল্লাহ মুমিনরা মুসলিমরা মনে হয় মার খেতে খেতেই সব শেষ হয়ে যাবে আর মনে হয় থাকবে না এটা হচ্ছে আল্লাহ সম্পর্কে বাজে ধারণার নামান্তর বাজে ধারণার নামান্তর আল্লাহ সুবাহ বলছেন ওয়াজিবাল মুনাফিকিন অল মুনাফিকাত আল্লাহ তালা মুনাফিক পুরুষ এবং মুনাফিক নারীদেরকে আল্লাহ তালা আজাদ দিবেন অল মুশ্রিকিন অল মুশ্রিকাত এবং মুশ্রিক পুরুষ মুশ্রিক নারীকে আল্লাহ তারা আজাদ দিবেন কেন তারা আল্লাহ সম্পর্কে মন্দ ধারণা পোষণ করত খারাপ ধারণা তারা আল্লাহ সম্পর্কে পোষণ করত খারাপ ধারণা পোষণ করত আল্লাহ সম্পর্কে খারাপ ধারণার প্রথমত হচ্ছে আল্লাহর জাত সম্পর্কে দ্বিতীয়ত হচ্ছে আল্লাহর সিফাত সম্পর্কে তৃতীয়ত হচ্ছে আল্লাহর হেকমাত সম্পর্কে আল্লাহর হেকমাত সম্পর্কে বাজে ধারণা এই বাজে ধারণা মানুষকে ইসলাম থেকে বের করে দেয় খারেজ করে দেয় এই বাজে ধারণা ইসলাম থেকে খারেজ করে দেয় দিন থেকে খারেজ করে দেয় ওকে তাওহিদ শূন্য করে দেয় ওকে ইমান শূন্য করে দেয় একেবারে ইমান শূন্য করে দেয় এই বিশ্বাসগুলো ছিল তাদের বিশ্বাসগুলো ছিল তাদের যে মুমিনরা পরাজিত হলো তাহলে মনে হয় আল্লাহ তালা মুমিনদেরকে আর বিজয় করলেন না এই নির্ধারিত তাকদির কে সে অস্বীকার করলো আল্লাহর হিকমত কে সে অস্বীকার করলো ঠিক মুসলিম জীবনের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে যখনই এই ধরনের বিষয়বস্তু চলে আসবে তখন সিদ্ধান্ত নিতে হবে কোথেকে আল্লাহ কর্তৃক নির্ধারিত পায়সালা থেকেই সিদ্ধান্ত নিতে হবে দিন প্রচারের ক্ষেত্রে আল্লাহ কর্তৃক নির্ধারিত বিষয়বস্তু কোনটা নির্ধারিত বিষয়বস্তু কোনটা আজকে সারা পৃথিবীতে মুসলিমরা মার খাওয়ার পিছনে কারণ হচ্ছে আল্লাহ কর্তৃক নির্ধারিত সিদ্ধান্তকে তারা বর্জন করেছে বর্জন করেছে ইসলামের বিষয়বস্তুগুলোকে তারা বর্জন করেছে কিন্তু নামধারী মুসলিম আর ইসলাম হয়ে আছে তারা এ কারণে তাদের সমস্যাগুলো একটার পর একটা বেড়েই চলছে তো এই আল্লাহ সুহান কর্তৃক নির্ধারিত তাকদীর সম্পর্কে এবং আল্লাহ সম্পর্কে মন্দ ধারণা এটা মানুষকে ইসলাম থেকে বের করে দেয় ইসলাম থেকে বের করে দেয় খারেজ করে দেয় ইসলাম থেকে দিন থেকে বের করে দেয় তাও এই শূন্য করে দেয় ইমান শূন্য করে দেয় ইমান শূন্য করে দেয় এই জন্য আমরা মনে গত সপ্তাহে বলছিলাম যে তাকদির বিষয়বস্তু হচ্ছে কি হবে কখন হবে কোথায় হবে কিভাবে হবে এর জ্ঞান পরিপূর্ণটা কার কাছে আছে আল্লাহ সুমান কাছে আছে তিনি এই জ্ঞানটাকে রেখেছেন তার কাছেই আছে এবং এই কি হবে কেন হবে কিভাবে হবে কখন হবে এই হওয়ার পিছনে মূল কারণটা কি এই কারণটা হচ্ছে আল্লাহ হেকমা কারণটা হচ্ছে আল্লাহ হেকমা কিভাবে হবে কেন এইভাবে হলো মরছে মরছে এইভাবে মরার দরকারটা কি ছিল এইভাবে মরার দরকারটা কি ছিল না পাচ্ছে না পাচ্ছে না এইভাবে পাওয়ার দরকারটা কি ছিল জি না হচ্ছে আল্লাহর হিকমাত সম্পর্কে বাজে ধারণা এটা হচ্ছে জাহিলি মতবাদ এটা হচ্ছে মক্কার মুশিকদের মতবাদ এটা হচ্ছে মুনাফিকদের আলামত এটা হচ্ছে বেদিন হয়ে যাওয়ার আলামত আল্লাহ আমাদেরকে দিনের উপরে পরিপূর্ণভাবে বেঁচে থাকার তৌফিক দান করেন টিকে থাকার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন আমিন আলহামদুলিল্লাহ